আনাস রাজিল্লাহ তাল্লাহতে বর্ণিত তিনি বলেন এক খ্রিস্টান ব্যক্তি মুসলিম হলো এবং সুরা বাকারা ও সুরা আল ইমরান শিখে নিল নবী সাল্লাহ সাল্লামের জন্য সে অহি লিখত অতপর সে আবার খ্রিস্টান হয়ে গেল সে বলতে লাগলো আমি মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে যা লিখে দিতাম তার চেয়ে বেশি কিছু তিনি জানেন না নওজুবিল্লাহ কিছুদিন পর আল্লাহ তাকে মৃত্যু দিলেন খ্রিস্টানরা তাকে দাফন করলো কিন্তু পরদিন সকালে দেখা গেল কবরের মাটি তাকে বাইরে নিক্ষেপ করে দিয়েছে এটা দেখে খ্রিস্টানরা বলতে লাগলো এটা মোহাম্মদ সাল্লাহ সাল্লাম এবং তার সাহাবিদেরই কাজ যেহেতু আমাদের এ সাথী তাদের হতে পালিয়ে এসেছিল এজন্যই তারা আমাদের সাথীকে কবর হতে উঠিয়ে বাইরে ফেলে দিয়েছে তাই যতদূর পারা যায় গভীর করে কবর খুঁড়ে তাকে আবার দাফন করা হলো কিন্তু পরদিন সকালে দেখা গেল কবরের মাটি তাকে আবার বাইরে ফেলে দিয়েছে এবারও তারা বলল এটা মোহাম্মদ সাল্লাহ সাল্লাম ও তার সাহাবিদের কাণ্ড তাদের নিকট হতে পালিয়ে আসার কারণে তারা আমাদের সাথীকে কবর হতে উঠিয়ে বাইরে ফেলে দিয়েছে এবার আরও গভীর করে কবর খনন করে দাফন করল পরদিন ভোরে দেখা গেল কবরের মাটি এবারও তাকে বাইরে নিক্ষেপ করেছে তখন তারা বুঝল এটা মানুষের কাজ নয় কাজেই তারা লাশটি ফেলে রাখল